মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের দল মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের দল মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের দল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের দল মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের দল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে ওমর আলী হারানো সে বীর গর্জে ওঠা সে তলোয়ার উলঙ্গ শমশির দাও ফিরিয়ে ওমর আলী হারানো সে বীর গর্জে ওঠা সে তলোয়ার উলঙ্গ শমশির কোথায় রে সেই জিন্দা দিল শত বাহু বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল মারখে খেয়ে আর বাঁচবে কত মুসলমানের দল মারখে খেয়ে আর বাঁচবে কত মুসলমানের দল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল মুসলমানের দেশটাই আজি রক্তে বহমান অবুধ শিশুর দিকে দেখো তা করা কামান মুসলমানের দেশটাই আজি রক্তে বহমান অবুধ শিশুর দিকে দেখো তা করা কামান চোখের জলে ভাসছে দেখো ওই ধরণী তল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল মার আর বাঁচবে কত মুসলমানের দল মার আর বাঁচবে কত মুসলমানের দল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল মুসলমানের রক্ত চুষে ওই শকুনের পাল সবুজ জমিন করছে দেখো রক্তে লালেলা মুসলমানের রক্ত চুষে ওই শকুনের পাল সবুজ জমিন করছে দেখো রক্তে লালেলা মানবতার বুক চিরে এলো হিংস্র পশুর দল দাও ফিরিয়ে শক্তি সাহস হারালো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারালো সে বল মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের দল মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের দল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল মার আর বাঁচবে কত মুসলমানের দল মার আর বাঁচবে কত মুসলমানের দল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল www.onibus.in